ভালো ডাইনি অনেক কাল আগে একটা গ্রামে থাকতো এক খেলনা বিক্রেতা নাম হ্যান্ডার্স সঙ্গে তার বউ আর ছেলে হ্যান্ডার্স খুব ভোরে ঘুম থেকে উঠে মাটি জোগাড় করে রকমারি খেলনা বানাতো সিংহ ঘোড়া গাড়ি রাজা দুধ রাজকন্যা তাদের রং লাগিয়ে শুকোবার জন্য দোকানে রেখে তৈরি খেলনা নিয়ে পাশের গ্রামে যেত বিক্রি করতে তার বউ তার জলখাবার দুপুরের খাবার সব গুছিয়ে দিত হ্যান্ডার্স খুব খেতে ভালোবাসত আর তার বউও খুব ভালো রান্না করত সে রোজ চারটে গ্রামে খেলনা বেচতে যেত তোমার খাবার তৈরি হুম এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে মনে হচ্ছে সব আমি একেবারেই খেয়ে নি সত্যি এই পুরো বিশ্বে তোমার মতো রাধুনির জুড়ি মেলা ভাত <laughs> এখন যাও তো দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ এখন আমায় বেরিয়ে পড়তে হবে ফিরতে সন্ধে হয়ে যাবে টাটা বাবা টাটা মন দিয়ে লেখাপড়া করো আশপাশের গ্রামে যেতে হ্যান্ডার্সকে প্রায় একটা জঙ্গল পেরোতে হতো স্যান্ডার্সের ভালো লাগতো জঙ্গলে গাছের তলায় বসে খাবার খেতে পাখিদের কিচির মিচির নদীর কুলকুল শব্দ রোজই তার যেন বনভোজন চলে একদিন সে খেতে বসেছে তখন সেখান দিয়ে একটা ডাইনি যাচ্ছিল কিসের এত সুগন্ধ এটা কি খাবারের গন্ধ এত ভালো গন্ধ তাহলে কি ভালোই না খেতে হবে আমাকে খেয়ে দেখতেই হবে তাই পরের দিন ডাইনি হ্যান্ডারেসের আসার অপেক্ষায় রইল আর দূর থেকে যেই দেখল সে আসছে সে একটা সুন্দর মেয়ে হয়ে গাছের তলায় ঘুমের ভান করে শুয়ে রইল হ্যান্ডার্স এসে তাকে দেখতে পেল আরে এই জঙ্গলের মাঝখানে মেয়েটা আবার কি করছে কেমন আছেন আপনি কে আর আপনি এই জঙ্গলের মাঝখানে কি করছেন আমার নাম ডোনা পাশের গ্রামে থাকি আমি কাজের খোঁজে বেরিয়েছি কিন্তু হারিয়ে গেছি আপনি কি জানেন রিভারডেল গ্রাম কোথায় ও ওটা আমার গ্রাম আপনি কি ওখানে বিশেষ কারোর কাছে যাচ্ছিলেন না আমার কাজ দরকার আমি গরু বাছুর চড়াতে পারি মাঠে কাজ করতে পারি ঘর দোষ সাফ করতে পারি শুধু রান্নাটা আমি পারি না ওইটুকুই যা এ নিশ্চয়ই আমার বউকে ঘরের কাজে সাহায্য করতে পারবে আচ্ছা তোমার কি আমার বাড়িতে কাজ করতে কোনো আপত্তি আছে না না আপত্তি কেন থাকবে তাহলে তুমি আমার সঙ্গে এসো তাই হ্যান্ডার্স ডাইনিকে নিয়ে নিজের বাড়ি গেল বউ তো কাজের মেয়ে পেয়ে ভারী খুশি ডাইনিও কাজে খুব ভালো ঘর দোর সাফ করে পশু পাখির দেখাশোনা করে বাগানের এত সুন্দর পরিচর্যা করে আর খুব তাড়াতাড়ি হ্যান্ডার্সের পরিবারের সদস্য হয়ে উঠল হ্যান্ডার্সের বউয়ের রান্না তার খুব ভালো লাগে কর্তামা আপনার মতো রান্না এই পৃথিবীতে কেউ করতে পারে না হ্যাঁ, আমিও তো ওকে তাই বলি আমি জঙ্গলে হাজার বছরেও এই রকম সুস্বাদু খাবার কোনোদিন খাইনি জঙ্গলে হাজার বছরে ভুল বলেছি মানে মজা করছিলাম একদিন কি হয়েছে তোমার হ্যারি ডোনা এটা একবার দেখো আমার ব্যাগটা কিভাবে ভেঙে গেছে বাবা এখানে থাকলে পরে এটা ঠিক করে দিতে পারতো আমাকে দাও আমি ঠিক করে দিচ্ছি কি করে করলে তুমি এটা হ্যাঁ, জাদু ডাইনি বিদ্যা কি মজা করছি হ্যারি হ্যান্ডেসের বউ সব দেখল আর শুনল তার খুব ভয় করতে লাগল সেই রাতে সে হ্যান্ডার্সের সাথে কথা বলল ওই ডোনা মেয়েটা কিন্তু ভারী অদ্ভুত কেন ও তো খুব কাজের মেয়ে একটু বেশি কাজের বলে মনে হচ্ছে তুমি ওকে নিয়ে একটু বেশি ভাবছো ডোনা আমাকে ওই বলটা একটু এনে দেবে নিশ্চয়ই দেখলে তুমি ব্যাপারটা মেয়েটা কিন্তু কোনো সাধারণ নয় ও একটা ডাইনি ও গ্রামের লোকেদের ক্ষতি করতে পারে হ্যান্ডার্স হ্যান্ডার্স বাইরে এসো কি হয়েছে বন্ধুরা ডাকছো কেন হ্যান্ডার্স ওকে তাড়াতেই হবে এক্ষুনি কিন্তু বাবা ও তো আমাদের পরিবারের একজন ও আমাদের বন্ধু আমার জন্য বলটাও নিয়ে এলো আমাদের জন্য কত কিছু করে ও আর ও মাকেও তো কত সাহায্য করে ও একটা ডাইনি তাই ও কিছুতেই বন্ধু হতে পারে না হ্যারি গ্রামের লোকেরা মশাল নিয়ে ডাইনি তাড়াতে এলো কিন্তু হঠাৎ একজনের বাড়িতে মশাল থেকে আগুন লেগে গেল আর তার ছেলে তখন ঘরের ভেতরে আমার ছেলে শিগগিরই জল নিয়ে এসো দাঁড়াও আমার ছেলেকে তুমি বাঁচালে জন সোনা আমার ঠিক আছো তুমি ও আমাকে বাঁচিয়েছে মা তুমি আগুনের ভেতর থেকে আমার ছেলেকে বের করে আনলে অনেক ধন্যবাদ দেখলে আমি বলছিলাম না ডোনা কোনো শত্রু নয় ও আমাদের পরিবার আমাদের বন্ধু ক্ষমা করে দাও ডোনা আমরা দুঃখিত তোমাকে তোমার ক্ষমতা ব্যবহার করতে দেখে ভেবেছি তুমি আমাদের ক্ষতি করবে না এতে আপনাদের কোনো দোষ নেই আমি মিথ্যে বলে এখানে এসে ছদ্মবেশে রয়েছি সত্যি কথা হলো আমি যখন দেখেছি আপনার স্বামী সুস্বাদু খাবার খাচ্ছে আমারও সেই খাবার দেখে খুব খেতে ইচ্ছে করলো তাই আমি এই রূপ ধরে আপনাদের এখানে এসেছি আপনাদের মিথ্যে বলা উচিত হয়নি আমাকে ক্ষমা করুন আপনার মতো কেউ রান্না করতে পারে না মিসেস হ্যান্ডারসন কিন্তু এখন আমার এখান থেকে চলে যেতে হবে যেও না ডনা আমার জায়গা জঙ্গলে হ্যারি যখন ইচ্ছে হবে দেখা করতে চলে এসো কেমন মনে রেখো মানুষের ভরসা যদি পেতে হয় নিজের কাছে সৎ থাকতে হবে আর সব সময় মানুষের চেহারা দেখে না তাদের কাজ দেখে বিচার করতে হয় মানুষ উদার হলে কিচ্ছু যায় আসে না যে সে কোন শ্রেণীর সে মানুষ না ডাইনি